মুকাদ্দাস এহুদিদের হামলায় রঞ্জিত হয়েছে আজকে মুসলিম জাতি তাদের ইতিহাস ঐতিহ্যকে ভুলে গিয়েছে মসজিদুল আকসা সম্পর্কে আমাদের ইতিহাসগুলো কি মসজিদুল আকসা মুসলিম জাতির সাথে কিভাবে সম্পৃক্ত আমাদের কি করণীয় রয়েছে মুসলিম জাতি সে ব্যাপারে সম্পূর্ণভাবে উদাসীন আজকে ইহুদি যে ইহুদি এক সময়ে মুসলিম জাতির সামনে থাকার জন্য ভিক্ষা করেছে ইতিহাস পড়ুন আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম যখন খয়বর বিজয় করলেন এহুদি নেতা আল্লাহর নবীর দরবারে গিয়ে থাকার জন্য ভিক্ষা করল আল্লাহর নবীর কাছে গিয়ে আবেদন জানালো আমাদেরকে অনুগ্রহ করে এখানে থাকতে দিন আমরা আপনাদের জন্য চাষাবাদ করব ক্ষেত খামারে কাজ করব এর থেকে আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ ফসলের ভাগ দিবেন এমনি ভাবে অমর আব্দুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন তিনি হুকুম করলেন ইহুদিদেরকে এখান থেকে যেতে হবে ওই ইহুদি নেতা খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে হাজির হলো অমর তুমি কেন আমাদেরকে বহিষ্কার করছো তোমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খায়বরে থাকার জন্য পারমিশন দিয়েছেন আমরা এখানে চাষাবাদ করব ক্ষেতের কাজ করব তোমাদেরকে ফসলের একটা নির্দিষ্ট অংশ দিব কেন আমাদের বহিষ্কার করছো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ওহে ইহুদি নেতা সেদিন আল্লাহর নবী যে কথাগুলো বলেছিলেন প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে অমরের মনে রয়েছে সেদিন আল্লাহর নবী বলেছিলেন আমি তোমাদেরকে ঠিক সে পর্যন্ত থাকার অনুমতি দিচ্ছি যে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করেন তোকে উদ্দেশ্য করে আল্লাহর নবী এ কথাও বলেছিলেন কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূর যেতে হবে তোদের উটগুলো তোদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে আল্লাহর দুশ্মন আজকের সেই দিন সামনে এসেছে তোদেরকে এখান থেকে চলে যেতে হবে এহুদি সেখান থেকে বাধ্য হলো পালাতে আজকে সেই এহুদি মুসলিম জাতির উপরে নির্বিচারে হত্যা করছে মুসলিম জাতির মা বোনদেরকে ধর্ষণ করছে শিশুদেরকে পর্যন্ত বোমার হামলা দিয়ে ঝাঁঝরা করে দিচ্ছে আজকের মুসলিম জাতিকে জানতে হবে বাইতুল মুকাদ্দাস মুসলিম জাতির প্রথম কেবলা বারা এমনি আজ এবরাদি রাদিয়াল্লাহু তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন কালা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা নাহবা বাইতুল মুকাদ্দাস সিত্তাতা আশারান আও সাবাতা আশারা শাহরান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পরে ষোলো মাস অথবা সতেরো মাস পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন وكان رسول الله صلى الله عليه وسلم يحب أن يوجه إلى الكعبة আল্লাহর নবীর ইচ্ছা ছিল কাবার দিকে যেন মোতাবাজ্জু হয়ে সালাত আদায় করার হুকুম হয়ে যায় এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিলেন ফাআনজালাল্লাহু তাআলা قد نرى تقلب وجهك في السماء আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন আমি লক্ষ্য করছি আপনি বারবার চেহারা ফিরাচ্ছেন আকাশের দিকে যেন বাইতুল্লাহর দিকে ফেরার জন্য পারমিশন হয়ে যায় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম সুতরাং আপনি আপনার চেহারা মাসজিদুল হারামের দিকে ফিরিয়ে নিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মহল্লায় বনু সালেমার মসজিদে জহুরের সালাত আদায় করছিলেন দুই রাকাত পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন এর মধ্যে হুকুম হয়ে গেল ঘুরে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম পিছনের থেকে সামনে চলে গেলেন মুসল্লি যার যার জায়গায় ঘুরে গেল সামনের কাতার হয়ে গেল পিছনের কাতার পিছনের কাতার হয়ে গেল সামনের কাতার কেবলা পরিবর্তন হয়ে গেল এখানে আরো একটা জিনিস লক্ষণীয় মুসলিম জাতি বাইতুল্লার পূজা করে না মুসলিম জাতি কোনো ঘরের এবাদত করে না আল্লাহর নির্দেশের এবাদত করে আল্লাহর যখন নির্দেশ ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ার তখন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আদায় করেছে আবার যখন হুকুম হয়ে গেল বাইতুল্লাহর দিকে ফেরার জন্য সালাদ শেষ করা পর্যন্ত অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন এটা প্রমাণ করে অনেক হিন্দুরা বলে থাকে আমরা মূর্তি পূজা করি ঠিক সেরকম যেরকম তোমরা বাইতুল্লার দিকে ফিরে আবাদত করো অনেক পীরেরা সাধারণ মানুষকে গোমরা করার জন্য বলে কেবলার দিকে যেরকম ভাবে চেহারা ফিরাতে হয় এরকম পীরের দিকে কলপ ফিরাতে হয় কেবলায় কুলুব যখন আপনি জিজ্ঞেস করবেন পীর সাহেব কেবলা হলো কি করে কেবলা তো মুসলমানদের একটাই বাইতুল্লাহ শরীফ তাহলে কি করে তোমার পীর কেবলা হলো তারা ওই সাধারণ লোকদেরকে বুঝায় বাইতুল্লাহ হলো বাইতুল্লাহ হলো চেহারার কেবলা চেহারা ফিরাতে হবে সেদিকে আর পীর হচ্ছেন মনের কেবলা মনের তাওয়াজ্য হবে পীরের দিকে এখানে পরিষ্কার মনে রাখতে হবে বাইতুল্লাহর দিকে চেহারা ফিরাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নির্দেশ করেছেন কিন্তু পীরের দিকে চেহারা কলম মোতাবাজ্জু করার জন্য কেউ নির্দেশ করেছে আল্লাহ নির্দেশ করেন নাই আল্লাহর নবী নির্দেশ করেন নাই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দিকে পর্যন্ত কলম মোতাবাজ্জু করেন নাই বোঝা গেল এটা শয়তান নির্দেশ করেছে মুসলিম জাতি কোন পীরের দিকে কলম মোতাবাজ্জু করতে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 আলহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন সুতরাং বাইতুল মুকাদ্দাস আল্লাহর রসুল সাল আলাইহি ওয়াসাল্লামের মেয়েরাজ এবং এসরার স্মৃতি বহন করে তিন বেহাল আকসা আল্লাযী রাবাতাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল বাইতিল হারাম ফাজআলাহু আল বাইতাস সানি লিল ইবাদাতি আলাল আরদি বাদাল কাবা বাইতুল মুকাদ্দাস হচ্ছে সেই মসজিদ যেই মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবার সঙ্গে সংযুক্ত করেছেন কাবার পরে আল্লাহর রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিবলা হিসেবে তৈরি করে দিয়েছিলেন এমনি ভাবে বাইতুল মোকাদ্দাস হচ্ছে সেই মসজিদ যেই মসজিদকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলাইহি ওয়া ইলাল বাইতিল হারাম ওয়া মসজিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তিন মসজিদের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদতের জন্য সফর করার অনুমতি দিয়েছেন সেই তিন মসজিদের একটা হচ্ছে বাইতুল মোকাদ্দাস আবু হরারদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেছেন লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন এবাদতের উদ্দেশ্যে তিন মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের দিকে বা অন্য কোনো দিকে সফর করা যাবে না কোনো মাজারের দিকে না অনেকে আজমির যায় মাজার জারত করার জন্য অনেকে বাগদাদ যায় মাজার জারত করার জন্য এই কপাল পোড়া হত ভাগা এই মুশরেক মার্কা কবর পূজারী মুসলমান মক্কা বাদ দিয়ে হজ করা বাদ দিয়ে বাজার পূজার জন্য ইরাক চলে যায় শিক্ষার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য চিকিৎসার জন্য সফর করা ভিন্ন কথা কিন্তু এবাদতের জন্য বা কবর জিয়ারত করার জন্য এই তিন মসজিদ ব্যতীত অন্য কোন জায়গায় সফর করার অনুমতি দেওয়া হয় নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাদদুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ তিন মসজিদ ব্যতীত অন্য কোন দিকে সফর করা যাবে না সফরের জন্য প্রস্তুত হয়ে যাওয়া যাবে না আল মসজিদুল হারাম এক নাম্বার হচ্ছে মক্কায় অবস্থিত মাসজিদুল হারাম দ্বিতীয় হচ্ছে মাসজিদুর রসুল সাল আলহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লামের মসজিদ তৃতীয় নাম্বার হচ্ছে মসজিদুল আকসা মসজিদে আকসা ফিলিস্তিনের যে মসজিদ সেই মসজিদের দিকেও সফর করা যাবে এবাদতের উদ্দেশ্যে সহি বখারি এক হাজার একশত উনানব্বই নম্বর হাদিস এমনি ভাবে এই মসজিদের আশপাশকে আল্লাহ সুবাহ বরকতময় জমিন বলে আখ্যায়িত করেছেন কোরআন বলছে যার আশপাশে আমি বরকত রেখে দিয়েছি এমনি ভাবে এই মসজিদ হচ্ছে সেই মসজিদ যেই মসজিদকে কেন্দ্র করে মুসলিম জাতি যুগে যুগে কুফফারদের সঙ্গে যুদ্ধ করেছে তালুত এবং জালুতের যুদ্ধ হয়েছে এমনি ভাবে এই মসজিদকে কেন্দ্র করে মুসলিম জাতির সঙ্গে সর্বশেষ এহুদির যুদ্ধ হবে এবং সেই যুদ্ধ সরাসরি আল্লাহ সুবাহান হুয়া তালার কায়েম হবে এবং এই যুদ্ধের ফলে আল্লাহ সুবাহান হুয়া তালা মুসলিমদের বিজয় দান করবে এহুদিকে ধ্বংস করবেন সুতরাং এহুদিদের জয় দেখে মুসলিম জাতির ক্লান্ত হওয়া ভীতু হওয়ার কোনো কারণ নেই আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন এহুদিরা মুসলিম জাতির আক্রমণে পাহাড়ে গিয়ে পালাবে গাছের আড়ালে পালাবে পাহাড় থেকে পাথর বলে দিবে ওহে মুসলিম আসো আমার আড়ালে একটা ইহুদি রয়েছে হত্যা করো গাছ বলে দিবে ওহে মুসলিম তুমি আসো আমার আড়ালে একটা ইহুদি আছে হত্যা করো শুধুমাত্র একটা বৃক্ষ একটা গাছ ইহুদিদেরকে আশ্রয় দিবে তার নাম হচ্ছে ঝাউ গাছ সুতরাং মুসলিমদেরকে সাহায্য আল্লাহ করবেন কিন্তু প্রশ্ন হচ্ছে সেই মুসলিম তো হতে হবে আলোচনার সামনে আসবে ইনশাআল্লাহ এমনি ভাবে আল্লাহ সুবাহ এই মসজিদকে অনেক নবীদের হিজরতের স্থান বানিয়েছেন অনেক নবী এখানে জন্মগ্রহণ করেছেন অনেক নবীদেরকে এখানে দাফন করা হয়েছে এজন্য বাইতুল মুকাদ্দাস এই মসজিদ এটা হচ্ছে মুসলিম জাতির ঐতিহাসিক স্থান এবং পবিত্র স্থান এই বাইতুল মুকাদ্দাস নিয়ে যুগে যুগে কুফফারদের দৃষ্টি পড়েছে আপনারা জানেন রোম পারস্যের লোকেরা এই বাইতুল মুকাদ্দাসকে দখল করার চেষ্টা করেছে যুদ্ধ করেছে এমনি ভাবে ক্রুসেডাররা যুদ্ধ করেছে খ্রিস্টান যুদ্ধ করেছে তাতারিরা যুদ্ধ করেছে ইংরেজরা যুদ্ধ করেছে এবং সর্বশেষ এহুদিরা যুদ্ধ করছে আপনারা জানেন প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি অটোমান সাম্রাজ্যের পতনের মাধ্যমে মূল সমস্যার শুরু হয় যুদ্ধের পরে ফিলিস্তিনিরা বেশিরভাগ ফিলিস্তিন সহ বেশিরভাগ আরব এলাকা চলে যায় ইংল্যান্ড এবং ফ্রান্সের পক্ষে উনিশশো সতেরো সালের দোসরা নভেম্বর ব্রিটিশ পরমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস ব্যালফর এহুদিবাদীদেরকে লেখা এক পত্রে ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন বেলফোর ঘোষণার মাধ্যমে প্যালেস্টাইন এলাকায় ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা উজ্জ্বল হয় এবং বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে প্যালেস্টাইনে এসে বস্তি স্থাপন করতে শুরু করে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার কিন্তু উনিশশো সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বিশ হাজারে উন্নীত হয় এরপরে প্রকাশ্যে ফিলিস্তিনে ইহুদি অভিবাসীদের ধরে এনে জড়ো করা শুরু হয় এবং উনিশশো থেকে উনিশশো সাল নাগাদ পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা পঁয়ত্রিশ হাজারে পৌঁছে যায় উনিশশো সালে এহুদদের এই সংখ্যা প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়ে এক লাখ আশি হাজার পৌঁছে এভাবে ফিলিস্তিনে ইহুদি অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে এবং উনিশশো সালে সেখানে ইহুদিদের সংখ্যা ছয় লাখে উন্নীত হয় উনিশশো সালে ব্রিটেনের সহযোগিতায় গুপ্ত ইহুদি বাহিনী হাগানা গঠিত হয় এ বাহিনী এহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এহুদিবাদীদের সহায়তা করা হাগানা বাহিনীর দায়িত্ব হলেও পরবর্তীতে তারা সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয় ফিলিস্তিনি জনগণের বাড়িঘর ক্ষেত খামার দখল করে তাদেরকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করা এবং বাজার রাস্তাঘাট সহ জনসমাবেশ স্থলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফিলিস্তিনিদেরকে আতঙ্কিত করা তাদের মূল কাজ পরিণত হয় এমনি ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত একশো একাশি নম্বর প্রস্তাব গৃহীত হয় জাতিসংঘ ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে নিজেদের মাতৃভূমির মাত্র পঁয়তাল্লিশ শতাংশ ফিলিস্তিনিদের এবং বাকি পঞ্চান্ন শতাংশ ইহুদিদেরকে হাতে তুলে দেওয়া হয় এভাবে উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করা হয় মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এটাকে মেনে নিতে পারেনি সেজন্য মিশর ইরাক সিরিয়া লেবানন ও জর্দানের সেনাবাহিনীর সমন্বয়ে একটি সম্মিলিত আরব বাহিনী গঠিত হয় উনিশশো সালের পনেরোই মে এই বাহিনী ফিলিস্তিনের দিকে মার্চ করে এবং বাইতুল মুকাদ্দাস ও ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার লক্ষ্যে ইসরায়েলের সাথে আরব বাহিনীর সর্বপ্রথম যুদ্ধের সূচনা হয় এ যুদ্ধে মুসলিম জাতির দুর্ভাগ্য ইসরায়েল জাতিসংঘের মাধ্যমে যে ভূমি পেয়েছে তার চেয়েও অনেক বেশি ভূখণ্ডের উপর জবরদখল প্রতিষ্ঠা করে এহুদিবাদীরা এহুদিবাদী সেনারা নতুন করে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অধিকাংশ গ্রামকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় মুসলিম জাতির উপর গণহত্যা চালায় উনিশশো সালের যুদ্ধে সিনাই মরুভূমির পাশাপাশি সিরিয়ার গোলান মালভূমি জর্দান নদীর পশ্চিম তীর গাজা উপত্যকা এবং জেরুজালেমের পূর্ব অংশ সহ অবশিষ্ট সকল ফিলিস্তিনি ভূখণ্ড ইসরায়েল দখল করে নেয় উনিশশো আটচল্লিশ সাল থেকে উনিশশো সাতষট্টি সাল পর্যন্ত পশ্চিম তীর পূর্ব জেরুজালেম জর্দানের নিয়ন্ত্রণে এবং গাজা উপত্যকা মিশরের অধীনে ছিল উনিশশো সাতষট্টি সালের যুদ্ধের ফলে জাতিসংঘের প্রস্তাবে মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হওয়ার কথা ছিল সে সম্ভাবনাটুকু বিলীন হয়ে যায় এ সম্পর্কে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বিন গরিয়ন উনিশশো সালে বলেছিল সবাইকে এটা মনে রাখতে হবে যে যুদ্ধের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে এবং এ রাষ্ট্র কখনো তার বর্তমান আয়তন ও সীমান্ত নিয়ে সন্তুষ্ট থাকবে না নীল নদ থেকে ফোরাত উপকূল পর্যন্ত ইসরায়েলের সীমানা বিস্তৃত হবে এই ছিল এহুদিবাদী রাষ্ট্রের প্রথম ঘোষণা এরপর উনিশশো তেয়াত্তরে আরব ইসরায়েল যুদ্ধে অবস্থার কোনো পরিবর্তন হয়নি এর মধ্যে জর্দান ও মিশর ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে সমস্যা থেকে বিদায় নিয়েছে ইতিহাস অনেক লম্বা আপনারা জানেন এভাবে আস্তে আস্তে মুসলিম জাতি এহুদিদের কাছে আত্মসমর্পণ করতে শুরু করলো মিশর করলো জর্দান করলো এরপরে আপনারা জানেন বর্তমানে ইসরায়েলের আক্রমণ রক্তাক্ত হচ্ছে গাজা হামলায় প্রায় প্রাণ হারিয়েছে দেড়শো জনের মতো নিহতদের তালিকায় রয়েছে দুই বছরের শিশু অলিদ আবেদাদের মতো অনেক শিশু আপনারা জানেন হাসপাতাল স্কুল মসজিদ মাদ্রাসা কোনো কিছুই এই হামলার থেকে মুক্তি পায়নি আপনারা জানেন অবুধ শিশুদেরকে পর্যন্ত এহুদিরা হামলা করে ধ্বংস করেছে মুসলিম জাতি চতুর্দিক থেকে লক্ষ্য করছে আর দোয়া করছে আবার অনেকে আছে হয়তো এতে খুশিও হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে আজকে মুসলিম জাতি এত দোয়া করছে আল্লাহর নুসরত এবং সাহায্য কেন আসছে না আমাদের কি সমস্যা রয়েছে আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করছি এক নাম্বার সমস্যা যেটা মুসলিম জাতিকে আল্লাহ সুবহানাহু সাহায্য করছেন না মুসলিম জাতি এহুদি খ্রিস্টান দ্বারা মার খাচ্ছে এর প্রথম কারণ হচ্ছে মুসলিম জাতির ঐক্যের অভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হুকুম করেছেন সূরা আলে ইমরানের তিন নম্বর আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওহে মুসলিম জাতি তোমরা আল্লাহর রজ্জুকে আল্লাহর রশিকে একতাবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো ওয়ালা তাতাফাররাকু পরস্পর বিচ্ছিন্ন হয়েও না বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েও না যখন তোমরা দলে দলে বিভক্ত হবে তখন তোমাদেরকে ইহুদি খ্রিস্টানরা মারবে সে কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সূরা আনফালের 46 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাজাউ ওহে মুসলিম জাতি তোমরা এক আল্লাহর আনুগত্য করো এক রাসুলের আনুগত্য করো ওয়ালা তানাজাউ খবরদার তোমরা পরস্পরে ঝগড়ায় লিপ্ত হয়ো না কেউ চিস্তি কেউ কাদেরি কেউ নকশাবন্দি কেউ মুজাদ্দিদি কেউ হানাফি কেউ সাফি কেউ মালিকি কেউ হাম্বলি তোমাদের এই সমস্ত কোন পরিচয় নেই তোমরা এক পরিচয়ে থাকবে তোমাদের নাম হচ্ছে মুসলিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম রেখে দিয়েছেন মুসলিম করে সেই মুসলিম যদি থাকতে পারো ঐক্যবদ্ধ থাকতে পারো তাহলে তোমাদের বিজয় কেউ ছিনে নিতে পারবে না আর যদি তোমরা ঝগড়া করো দলে দলে বিভক্ত হও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তানাজাউ পরস্পর বিচ্ছিন্ন হয়ো না ঝগড়া করো না মতবিরোধ করো না ফাতাফশালু তাহলে জেনে রাখো তোমরা দুর্বল হয়ে যাবে তোমরা কি হয়ে যাবে তোমাদের শক্তি নিস্তেজ হয়ে যাবে অত্যাজাহাবার রি হুকুম আর তোমাদের প্রভাব দুষ্বন্ধের অন্ত থেকে চলে যাবে আগের যুগের মুসলিমদেরকে সাহাবায়ে গ্রামদেরকে কাফেররা নাম শুনলে করলে ভয় করে থর করে কাঁপত কারণ আল্লাহ সুবহানাহু ওয়া মনের মধ্যে মুসলিম জাতির প্রভাব ঢেলে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই প্রভাব যদি তোমাদের বিস্তার করতে চাও ঝগড়া করতে পারবে না দলে দলে বিভক্ত হতে পারবে না ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম তাহলে তোমাদের প্রভাব তোমাদের ক্ষমতা ধ্বংস হয়ে যাবে অসবিরু সবর করো দুশ্মনের শক্তি যত বড় হোক না কেন আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন এমনি ভাবে আপনারা জানেন মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কঠোর নির্দেশ দিয়েছেন আল্লাহর রসুল সাল আলহি ওসাল্লামও সেরকম নির্দেশ করেছেন যেই কারণে আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম যাতে বিচ্ছিন্ন হয়ে না যায় আনসার প্রস্তাব করেছিল তাদের একজন আমির হবে মহাজের প্রস্তাব করলো তাদের একজন আমির হবে দুইজন আমির হবে আল্লাহর নবীর ইউনিভার্সিটির ছাত্র আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বললেন খবরদার মুসলিম জাতির দুইজন আমির হতে পারে না আলাইম মিন কোরাইশিন আল্লাহ নবী সাল্লাম বলেছেন ইমাম হবে কোরাইশ বংশের থেকে এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে ওমর বিন বললেন তাহলে আল্লাহর নবীর পরে আপনি ছাড়া এই উম্মতের আমির হওয়ার কারো যোগ্যতা নেই আল্লাহর নবী আপনাকে নিজের জীবদ্দশায় তার মুসাল্লায় দাঁড়িয়ে এমামতি করার জন্য দাঁড় করিয়ে দিয়েছেন আল্লাহর নবী যাকে তার মুসাল্লায় দাঁড় করিয়েছে দুনিয়ার কোনো ব্যক্তি থেকে সরাতে পারে না না কোন শিয়া সরাতে পারবে না কোন ইহুদি খ্রিস্টান সরাতে পারবে না সে ব্যক্তিকে কেউ সরাতে পারে না আপনি খলিফাতুল মুসলিমিন বায়াত হয়ে গেল এই বায়াতের পরে বনি সাকিফা বনু সায়েদার মধ্যে বায়াত হয়ে গেল এরপরে আবার সাধারণ মুসলিমদের বায়াতের জন্য মসজিদে নবমীতে বসে ওমর আব্দুল খত্তাব ঘোষণা করলেন সাহাবায়ে কেরাম দলে দলে বায়াত দিলেন এই বায়াত কোন পীর মুরিদের বায়াত ছিল না এই বায়াত ছিল মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য মুসলিম জাতির শক্তি টিকে রাখার জন্য মুসলিম জাতির বিভক্তি রোধ করার জন্য কুফারদের মোকাবেলা করার জন্য খিলাফতের বায়াত আল্লাহর নবী নিয়েছেন এবার আল্লাহ নবীর সাহাবারাও আবু বকর সিদ্দিকে বায়াত দিয়েছেন বিষয়টি এত গুরুত্বপূর্ণ এই বায়াত না হওয়া পর্যন্ত আল্লাহর নবীর লাশ দাফন করা হয় নাই আপনারা জানেন আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম সোমবারে মৃত্যুবরণ করলেন দাফন হলেন বুধবারে কারণটা কি এই তিন দিন পর্যন্ত আল্লাহর নবীর লাশ দফন করার চেয়েও সাহাবা একরামদের কাছে গুরুত্বপূর্ণ ছিল মুসলিম জাতির ইমাম মুসলিম জাতির খলিফা মুসলিম জাতির নেতা নির্ধারণ করা এমনি ভাবে যুগে যুগে মুসলিম জাতির নেতৃত্ব দিয়েছেন খোলাফা একরাম আবু বকরের পরে অমর অমরের পরে ওসমান ওসমানের পরে আলী এই রকম খলিফা মুসলিমদের একজনই থাকবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন عن ابي هريره رضي الله تعالى عنه انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول আবু হরা থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন وإنما الإمام جنة يقاتل من ورائه ويتقى به নিশ্চয়ই ইমাম হচ্ছে ঢাল মুসলিম জাতির ইমাম সেই ইমাম হবে ঢাল ইউকাতালু মিন ওয়ারাইহি তার অধীনে ঢালের আড়ালে যেরকম যুদ্ধ করা হয় ঠিক তেমনি ভাবে মুসলিম জাতি তাদের ইমামের নেতৃত্বে ইমামের আড়ালে ইমামের অধীনে যুদ্ধ করবে অয়ুত্তাকা বিহি এবং এর মাধ্যমে তারা নিরাপত্তা লাভ করবে দুঃখের বিষয় হচ্ছে এই মুসলিম জাতির সেই খেলাফত ব্যবস্থা ভেঙে দিয়ে মুসলিম জাতির সেই ইমামত ব্যবস্থা ভেঙে দিয়ে খ্রিস্টানটা নিয়ে গেছে এখন দুনিয়ার খ্রিস্টানরা একজন পোপের নেতৃত্ব মেনে চলে আর মুসলিম জাতি খেলাফত ব্যবস্থাকে পীর মুরিদরা চুরি করে নিয়ে গেছে এজন্য পীর সাবরা যখন বলে পীর ধরা ফরজ আমরাও বলি পীর ধরা ফরজ পার্থক্য এতটুকু আমরা বলি চোর ধরা যেরকম ফরজ তেমন পীর ধরা ফরজ কারণ একজন চোর চুরি করে মানুষের ঘরের মালপত্র আর পীর সাহেবরা চুরি করেছে মুসলিম জাতির সবচেয়ে বড় শক্তির প্রতীক মুসলিম জাতির সবচেয়ে বড় হাতিয়ার খেলাফত ব্যবস্থাকে চুরি করে রাষ্ট্রীয় পর্যায় থেকে ধ্বংস করে পীর মরিদমে ঢুকিয়ে দিয়েছে এখন এক পীরের দশ খরিফা এক পীরের বিশ খরিফা কোন পীরের সাড়ে ছয়শ খরিফা ভাইয়েরা আমার কেন মুসলিম জাতি আজকে ধ্বংস হচ্ছে ভালো করে বুঝার প্রয়োজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলেছেন আপনারা এই হাদিসটা আছে বুখারী যেটা বলে ইমাম জুন্না বুখারীর দুই হাজার সাতশো সাতান্ন নম্বর হাদিস মুসলিমের এক হাজার আটশো পঁয়ত্রিশ নম্বর হাদিস নাসাই শরীফের একশত তিরানব্বই নম্বর হাদিস মুসান্নাফ সাইবার বত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ নম্বর হাদিস মুস্তাদে আহমাদের সাত হাজার চারশো আঠাশ নম্বর হাদিস এবনে মাজার দুইশো দুই হাজার আটশো উনষাট নম্বর হাদিস পরিষ্কার বলা আছে আল ইমাম উজ্জুন্না ইমাম ঢাল ঢাল যদি ভেঙ্গে যায় তাহলে যেমন ভাবে নিরাপত্তাহীনতায় ভুগে ঠিক তেমনি ভাবে মুসলিম জাতির ইমাম মুসলিম জাতির খলিফা মুসলিম জাতির খেলাফত ব্যবস্থা ভেঙ্গে যাওয়ার কারণে এখন মুসলিম জাতি ঢালবিহীন মুসলিম জাতি এখন ইমামবিহীন রাস্তায় ঘুরছে হদি খ্রিস্টান পাখির মতো গুলি করে হত্যা করছে ভাইয়েরা আমার আপনাদেরকে মনে রাখতে হবে এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা বুইয়া খলিফাতাইনে খলিফাতাইনে ফকতুল আখেরা মিনহুমা যখন মুসলিম জাতির মধ্যে দুইজন খলিফার বায়াত নেওয়া শুরু হবে তোমরা তখন দ্বিতীয় জনকে কতল করে ফেলো হত্যা করে ফেলো যে কারণে আপনারা জানেন যখন হাসান রাদি আল্লাহ তার আনু খলিফা হলেন আমিরে মোয়াবিয়া খেলাফত দাবি করলেন মুসলিম জাতির মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেল হাসান রবি আল্লাহ আনহু তখন নিজের খেলাফতের দায়িত্ব আমিরে মবেকে হস্তান্তর করেছিলেন যাতে যুদ্ধ না হয় কারণ মুসলিম জাতির খলিফা দুইজন হতে পারবে না এমনি ভাবে আমিরে মাবিয়া রবি আল্লাহ পরে এজিদ যখন খলিফা হলো হোসাইন রবি আল্লাহ আনহু মানতে পারলেন না কিন্তু দুই খলিফা থাকতে পারবে না সেজন্য যুদ্ধের অবস্থার সৃষ্টি হলো এবং ইমাম হুসাইনকে শহীদ হতে হলো এমনি ভাবে মুসলিম জাতির মধ্যে কখনো দুই খলিফার অস্তিত্ব থাকতে পারে না আল্লাহ রাসুল সাল্লাম সেজন্য আরো বলেছেন আপনারা হাদিসগুলো দেখবেন মিশকাতে হাদিসগুলো আছে মুসলিমে আছে মুসলিম শরীফের চার হাজার নয়শো দুই নম্বর হাদিস কেতাল এবং এমারা অধ্যায়ে এমনি ভাবে মুস্তাদে আহমদের উনিশ হাজার নম্বর হাদিস عن عرفة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنه ستكون هنات وهنات আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দেখো এমন এমন ঘটবে এরপরে বলছেন ফামান আরাদা আন ইউফাররিকা আমরা হাযিল উম্মাহ ওয়া হিয়া জামিউন যখন কোন ব্যক্তি মুসলিম জাতির এই ঐক্যবদ্ধ অবস্থাকে ভেঙে দেওয়ার ইচ্ছে করবে ফাজরিবু হুবি সাইফে তোমরা তাকে তরবারি দিয়ে মেরে ফেলো কায়নাম্মান কানা সে যেই হোক না কেন যত বড় পীর হোক যত বড় বুজুর্গ হোক কায়নাম্মান কানা সে যেই হোক না কেন তাকে কতল করে ফেলো কারণ তার কারণে মুসলিম জাতি বিভক্ত হবে মুসলিম যদি শক্তি ভেঙে যাবে মুসলিম যদি দুর্বল হয়ে যাবে এহুদি খ্রিস্টান আমাদের মেরে ফেলবে সেজন্য সেটা রসুল কঠোর নির্দেশ করেছে এমনি ভাবে আরো হাদিস শুনুন আর একটা হাদিস এটা মুসলিমে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মান আতাকুম আমরুকুম জামিউন আলা রাজুলিন ওয়াহিদ তোমাদের মুসলিম জাতির মধ্যে যদি এমন কেউ আসে মুসলিম জাতি ঐক্যবদ্ধভাবে কোন ইমাম কোন খলিফার অধীনে আছে এই সময়ে যদি কোনো ব্যক্তি আগমন করে তোমাদের লাঠি ভেঙ্গে ফেলতে চায় তোমাদের ঐক্যের শক্তি ভেঙ্গে ফেলতে চায় জামাআতাকুম তোমাদের জামাতকে বিচ্ছিন্ন করে ফেলতে চায় ফাকতুলুহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলছেন তাকে তোমরা কতল করে ফেলতে হত্যা করে ফেলো মুসলিম শরীফ চার হাজার নয়শো চার নম্বর হাদিস পরিষ্কার উল্লেখ করা আছে মেশকাত হাদিসগুলো আছে অনেকে মনে করে জসিমুদ্দিন রহমানি হত্যা করতে বলে এইগুলো কি আমার কথা না আল্লাহ রসুলের কথা এই কথার উপরে যদি কারো কোনো আপত্তি থাকে যে যত বড় নামাজি হও যত বড় রোজাদার হও যত বড় হজ করে থাকো আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করে না সেই মানতে থেকে বের হয়ে চলে যাবে মুসলিম জাতির মধ্যে কোন রকমের ভাবে দুই ইমাম দুই খলিফার অস্তিত্ব বরদাস্ত করা হয় না এজন্য কঠোরভাবে আল্লাহর রসুল নির্দেশ করেছেন আপনি বলবেন এটা হচ্ছে রাষ্ট্রীয় খেলাপথের বিষয় পীর মুরদির খেলাপথের ব্যাপারে এটা বলা হয় নাই আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই তাহলে ইসলামে রাষ্ট্রীয় ব্যাপারে আর ধর্মীয় ব্যাপারে আলাদা আর কোনো বিষয় আছে কিনা সেই বিষয়গুলো ক্লিয়ার করা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া জেনে রাখো বানি ইসরাঈলদের মধ্যেও নবীরাই নবীরাই বানি ইসরায়েলদের রাজনৈতিক নেতৃত্ব দিত রাজনীতির ময়দানেও নেতৃত্ব দিত কারা নবীরা কুল্লামা হালাকা নবীউন খলাফাহু নবীউন যখনই কোনো একজন নবী মৃত্যুবরণ করতেন তার প্রতিনিধি হিসেবে খলিফা হিসেবে আর একজন নবী তার দায়িত্ব আঞ্জাম দিতেন বলে আমার ক্ষেত্রে কি হবে এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি জেনে রাখো আমার পরে কোনো নবী হবে না খুলাফা আমার পরে খোলাফা হবে একের পর এক খোলাফা হবে অনেক খলিফা আসবে একের পর এক পাতাক শুরু আল্লাহর রসুলকে সাহাবা একরাম প্রশ্ন করলেন আপনি আমাদের কি হুকুম করছেন পর্যায়ক্রমে প্রথম যে তার সঙ্গে বায়াত দেওয়াদা পূরণ করবে এরপরে তারপরে এরপরে তারপরে অর্থাৎ পর্যায়ক্রমে তোমরা এক একজন খলিফার অধীনে চলতে থাকবে একসাথে দুই খলিফার কোনো সুযোগ আছে আল্লাহর নবী সাল্লাম পরিষ্কার বললেন এই হাদিস বুখারির তিন হাজার পাঁচ চারশো হাদিস এমনি ভাবে বোখারি আরো এক জায়গা আছে তিন হাজার দুইশো দশ নম্বর হাদিস এমনি ভাবে মুসলিমের চার হাজার আটশো উনআশি নম্বর হাদিস পরিষ্কার বলা হয়েছে ফাল পর্যায়ক্রমে একজনের বায়াত পূরণ করো তারপরে আর একজন তারপর একজন অর্থাৎ এক সময়ে দুই খলিফার অস্তিত্ব মেনে নেওয়া যাবে না আল্লাহর নবীতে কথা বললেন পীরের বইতে খুলে দেখেন লেখা আছে দু পীর দু ডানা পাকারকে বেস্ট মে লে জায়গা কুই হরজ নেই তোমাদের দুইজন পীর থাকে দুই পীরে দুই ডানা ধরে বেস্ট চিনে দেবে কোনো অসুবিধা নাই দেশের হকানি পীর যাকে বলে চরমনাই পীর তার বই খুলে দেখেন মওয়াজে সাকিয়া পঞ্চান্ন পৃষ্ঠা লেখা আছে পরিষ্কার এই জাতিকে ধ্বংস করার জন্য মুসলিম জাতির এই হাদিসগুলোকে চর্চা করা হয় না কারণ এই হাদিসগুলো যদি মুসলিম জাতি জানতে পারে তাহলে মুসলিম জাতি এই সমস্ত পীরের বয়াত বাদ দিয়ে পীরের খেলাফত বাদ দিয়ে মুসলিম জাতির একক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য জীবন দিয়ে তারা যুদ্ধ করবে সেটাকে ফিরাবার জন্য এহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত হয়েছে মুসলিম জাতির খেলাফত ধ্বংস করে দেওয়া ভাইয়েরা আমার আপনারা জানেন আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাহ আরো অনেক হাদিস আছে এরকম আল্লাহ রসুল বলেছেন যে তোমরা যখন কাউকে বায়াত দিল ইমামকে তখন তার আনুগত্য করবে ফালি তেহু তার আনুগত্য করবে নিস্তাতা যদি তোমাদের সামর্থ্য থাকে ফাইন যা আহু যদি তোমাদের একজন ইমাম থাকা অবস্থায় আর একজন ঝগড়া করতে আসে আর একজন দাবি দাওয়া নিয়ে আসে পীরদের দেখবেন যদি পীর সাহ মারা যায় তার ছেলে দুইজন থাকে বন্দুক নিয়ে যুদ্ধ করে ভাইরা আমার আল্লাহর রসুল সাল্লাম বলেছেন এই পীর মুরিদের খেলাফত রক্ষার জন্য নয় যদি মুসলিম জাতির একজন খলিফাকে বায়াত দেওয়ার পরে ফাইন জাখর আর একজন গজায় ইউনাজিউহু খেলাফতের দাবি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাদরিবু উনুকাল আখার দ্বিতীয়টার গর্দনটা উড়িয়ে দাও অনুক মানে কি যদি তোমরা হাদিস না জানো তালাশ করো এই হাদিস সহি মুসলিমের চার হাজার আটশো বিরাশি নম্বর হাদিস কিতাবুল ইমারাতে ওয়াল কদা এমনি ভাবে এই হাদিস সুনান আবু দাউদের চার হাজার দুইশো পঞ্চান্ন নম্বর হাদিস সুনানি নাসাই চার হাজার দুইশো দুই নম্বর হাদিস মুস্তাদে আহমদের ছয় হাজার পাঁচশো এক নম্বর হাদিস পরিষ্কার হয়ে গেল মুসলিম জাতির ঐক্য টিকে রাখার জন্য মুসলিম জাতির একজন লিডার থাকবে আজকে সে ঐক্য নাই দুই নাম্বার বিষয় হচ্ছে মুসলিম জাতির সম্পূর্ণ ভরসা বেকার উপরে আজকে মুসলিম জাতির ভরসা চলে গেছে ইহুদি খ্রিস্টানদের উপরে অনেকে আছে আল্লাহর রাসুলের তরিকায় দিন কায়েম করা সম্ভব নয় কারণ আমাদের শক্তি দুর্বল আমাদেরকে জেনে রাখতে হবে আল্লাহ সুবাহ মুসলিম জাতিকে হুকুম করেছেন তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী তোমরা চেষ্টা করো প্রস্তুতি গ্রহণ করো বাকি সাহায্য করার মালিককে ইসলামের ইতিহাসগুলো পড়ুন প্রত্যেকটা যুদ্ধে কাফেরদের শক্তির তুলনায় মুসলিম জাতির শক্তি বেশি ছিল না কম ছিল যুগে যুগের ইতিহাস পড়ুন বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ ইসলামের বিজয়ের সূচনা যেখান থেকে সেই ইসলামের ঐতিহাসিক যুদ্ধ বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল কতজন মাত্র তিনশো তেরো জন অস্ত্রহীন আর কাফেরদের সংখ্যা ছিল এক হাজার সশস্ত্র যোদ্ধা আল্লাহ সুবাহ যখন দেখলেন বদরের যুদ্ধের মুসলিমরা আল্লাহর উপর ভরসা করে নেমে গেছে এক হাজারের বিরুদ্ধে তিনশো তেরো জন নেমেছে আল্লাহ তারা আসমান থেকে ফেরেস্তা দিয়ে যুদ্ধে সাহায্য করেছেন মুসলিম জাতি তাদের সৈন্য সংখ্যা দিয়ে যুদ্ধ করে না মুসলিম জাতি অস্ত্রের বল দিয়ে যুদ্ধ করে না সেজন্য আল্লাহ তারা বলছেন সুরা মায়দা তেইশ নম্বর আয়াতে ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন তোমরা যদি সত্যিকার মমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপরে ভরসা করো আল্লাহর উপরে তাওয়াক্কুল করো আল্লাহর সঙ্গে যুদ্ধ করে ইহুদিরা পারবে সুরা আনফালের চৌষট্টি নম্বর আয়াত পড়ুন আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান মিনাল মুমিনিন হে নবী হাসবুকাল্লাহ আপনার জন্য আমার ইত্তাবাকে মিনাল মুমিনিন এবং আপনার সঙ্গে যে মমিন্দ্রা আছে তাদের জন্য এক আল্লাহ যথেষ্ট কুফারদের শক্তি যত বেশি হোক না কেন সমস্ত ধ্বংস করে দিয়ে দুনিশ্বাস করে দিয়ে আপনাকে আপনার উম্মতদেরকে বিজয় দেওয়ার মালিক আল্লাহ সুরান ফলের চৌষট্টি নাম্বার আয়াত মুসলিম জাতি আয়াতগুলোকে ভুলে গেছে মুসলিম জাতি ইসলাম প্রতিষ্ঠার জন্য এহুদি খ্রিস্টানদের তরিকা অনুসরণ করছে গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এই সবের মধ্য দিয়ে ইসলাম কায়েম করতে চাচ্ছে কিন্তু জেনে রাখো তোমরা এহুদি খ্রিস্টানদেরকে যত খুশি করতে চাও যতই তাদের তোয়াজ করো যতই তাদের ধাঁচে তোমরা দিন কায়েম করার চেষ্টা করো আল্লাহ সুবহান তাআলা পরিষ্কার বলে দিয়েছেন ওয়ালাং তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান সরা হাত্তা এহুদিরা এবং খ্রিস্টানরা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সম্পূর্ণরূপে তাদের আনুগত্য না করবে তাদের মিল্লাত তাদের ধর্ম তাদের কালচার সম্পূর্ণভাবে তাদেরকে মেনে না নেওয়া পর্যন্ত তোমরা যতই তাদের গণতন্ত্রের ধাঁচে দিন কায়েম করতে চাও তারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না পেরেছে পারে নাই বাংলাদেশের অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন কত চেষ্টা করলো এই লোকগুলো কিন্তু এখন দেখা যায় যে না এখন তারা ময়দানে নেমে গেছে যে এখন ওইটা ছাড়া উপায় নাই আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন মুসলিম জাতি দাওয়াত দিবে মুসলিম জাতি কুফফারদেরকে শান্তির জন্য আহ্বান জানাবে কিন্তু যদি তারা পৃথিবীতে ক্যান্সার হয়ে দাঁড়ায় অশান্তি সৃষ্টি করে আল্লাহ হুকুম দিয়েছেন অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো লড়াই করো জিহাদ করো যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে শিরিক থাকবে আল্লাহর জমিনে কুফর থাকবে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে হবে আল্লাহর দিন সর্বত্র প্রতিষ্ঠা না হবে অতক্ষণ পর্যন্ত ওদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও সুতরাং বোঝা গেল যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর বুকে এহুদিদের প্রভু প্রভুত্ব থাকবে আমেরিকার দাদাগিরি থাকবে ব্রিটেনের নেতৃত্ব থাকবে কাফেরদের প্রভাব থাকবে অতক্ষণ পর্যন্ত মুসলিম চাপির জন্য যুদ্ধ করা ফরজ হয়ে গেছে ভাইরা আমার এরপরে আল্লাহ তারা বলছেন প্রশ্ন রেখেছেন তোমরা কি আল্লাহকে যথেষ্ট মনে করো না কেমন নমিন তোমরা সুরায় জুমার ছত্রিশ এবং সাত্রিশ নম্বর আত করুন আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয় আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন আল্লাহ বলছেন ويخففونك بالذين من دونه ومن يضلل الله فما له من হাদ আপনাকে ওরা ভয় দেখাচ্ছে কিন্তু জেনে রাখবেন আপনাকে যারা ভয় দেখাচ্ছে যারা যাদেরকে আল্লাহ তারা পথভ্রষ্ট হতে দেন তাদের জন্য হেদায়তকারী নাই তাদের জন্য কোনো কিছু নেই অমাই হাদিল্লাহ ফামা আলাহ মিন মুদিল আল্লাহ যাকে হেদায়েত দিবেন সেই ব্যক্তিকে কোনো ব্যক্তি গোমরা করতে পারে না আলাই সাল্লাহ আজিজ কম আল্লাহ প্রশ্ন করছেন আল্লাহ কি পরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা রাখেন না আপনাদের কি মনে হয় আল্লাহ প্রশ্ন করেছেন আল্লাহ তারা যথেষ্ট ক্ষমতা রাখেন এরপরে আল্লাহ তারা বলছেন সুরায় আল ইমরান একশো উনপঞ্চাশ এবং একান্ন নম্বর আয়াত পর্যন্ত ইয়া আমানু কাফারু হে তোমরা যদি কাফেরদের আনুগত্য করো কাফেরদের সংস্কৃতি কাফেরদের কালচার অনুসরণ করো আকাবিকুম ওরা তোমাদেরকে তোমাদের পশ্চাতে ফিরিয়ে নিয়ে যাবে জাহিলি যুগে ফিরিয়ে নিয়ে যাবে তোমরা যে দিন শিখেছ যে ইসলাম শিখেছো তার থেকে তারা আবার পিছনে ফিরিয়ে নেবে তারা জাহালত শিক্ষা দিবে জেনাবে শিক্ষা দিবে তারা সমকামিতা সুদের শিক্ষা দিবে সুদ শিক্ষা দিবে তারা গোটা সমাজ থেকে পশুর সমাজ বানিয়ে ফেলবে আল্লাহ বলছেন ইয়ার উদ্যোগম আলা আকাবিকুম ফাতান কলিবু খাসিরিন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বালিল্লাহ মাউলাকুম সুতরাং তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে প্রভু মানবে না বালিল্লাহ মাউলাকুম বরং আল্লাহ হচ্ছেন তোমাদের মাওলা তোমাদের অভিভাবক তোমাদের আল্লাহ হচ্ছেন তোমাদের সব কিছু ব্যবস্থাকারী অহু খাইরুন নাসিরিন তিনি হচ্ছেন সর্বোত্তম সাহায্যকারী এরপরে আল্লাহ বলছেন সানুল কিফি কুলুবিল্লাদিন কাফারুর রুবা আমি অচিরেই কাফেরদের মনের মধ্যে প্রভাব সৃষ্টি করে দেব ভীতি সৃষ্টি করে দিব কাফেররা ভয়ে কোথায় পালাবে সেই জায়গাও খুঁজে পাবে না কে বলেছেন এরপর আল্লাহ বলছেন সূরায় মুহাম্মাদের 11 নম্বর আয়াতে ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم আল্লাহ তারা বলছেন ذلك بأن الله مولى الذين آمنوا এটা এজন্য যে মুমিনদের মাওলা মুমিনদের অভিভাবক মুমিনদের দায়িত্ব হচ্ছে কার হাতে মুমিনদের অভিভাবক কে এরপর আল্লাহ বলছেন আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম কাফেরদের কোনো মাওলা নেই ওদের কোনো অভিভাবক নেই ওদের কোনো রাখাল নেই ওদের দেখাশোনার করা কেউ নেই ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখাল বিহীন অভিভাবক বিহীন ছেড়ে দিয়েছেন যেরকম ভাবে এতিম শিশুরা রাস্তায় পড়ে থাকে কেউ দেখার নেই ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টান যত কাফের সবগুলোর কোনো অভিভাবক নেই অভিভাবক আমাদের আছে আমাদের অভিভাবককে যাদের যাদের অভিভাবক আল্লাহ যাদের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন সেই মুসলিম জাতি কোন ইহুদি খ্রিস্টানকে ভয় করতে পারে না মৃত্যুকে ভয় করতে পারে না মৃত্যু হলে হবে কার জন্য ভাইয়েরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 11 নম্বর আয়াতে পরিষ্কার করে দিয়েছেন এমনি ভাবে এমনি আব্বাস রাদি আল্লাহ তার আনহু থেকে বর্ণিত তিনি বলেন খালাপ্তু রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসালাম ইয়ামান এবনে আব্বাস বলেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ পিছনে বাহনে পিছনে বসে আছি সাইকেলে যেরকম পিছনে বসে মোটর সাইকেলে পিছনে বসে এরকম আল্লাহর নবীর যুগেও ঘোড়া গাধা এগুলোর পিছনে বসা যেত বসতেন এবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু আল্লাহর নবীর ভাত চাচাতো ভাই বসে আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইয়া গোলাম ওহে যুবক ইন্নি ওয়াল্লিমুকা কালিমাতিন আমি তোমাকে কয়েকটা কথা শিক্ষা দিচ্ছি ভালো করে শিখো এক নাম্বার কথা হচ্ছে এই এহফাজিল্লাহ ইহফাজুকা তুমি আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন হেফাজত করবেন কে তবে শর্ত আছে এহফাজিল্লাহা তুমি আল্লাহকে হেফাজত করো আল্লাহকে হেফাজত করার মানে হচ্ছে আল্লাহর বিধানকে মেনে চলা আল্লাহর কোরআনকে হেফাজত করা আল্লাহর দিনকে হেফাজত করা আল্লাহর হুদুদকে কায়েম করা এমনি ভাবে আল্লাহর শিরিককে আল্লাহর বিরুদ্ধে যারা শিরিক করে তাদেরকে ধ্বংস করা বেদাতকে মূলোৎপাটন করা এই রকম ভাবে এহফাজিল্লাহ তুমি আল্লাহকে হেফাজত করো ইহফাজুল্লাহ আল্লাহ তোমাকে হেফাজত করবেন তাজিদ হুদ এহফাজিল্লাহ তাজিদ হুদ তুজাহাকা তুমি আল্লাহর হেফাজত করো আল্লাহর বিধান হেফাজত করো আল্লাহর দিন কায়েম করো তাজিদ হুত্তুজা হাকা তুমি আল্লাহকে তোমার সামনে পাবে কোথায় পাবে হ্যাঁ ভাইয়া মাধ্যম লাগবে পীর লাগবে পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না এরকম যারা বলে তাদেরকে হাদিস দেখিয়ে দিবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন এহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা তুমি আল্লাহর হেফাজত করো তুমি আল্লাহকে তোমার সামনাসামনি পাবে সামনাসামনি পাবে এরপরে বলছেন ওয়াইদা সাল তাফাস আলিল্লাহ যখন তুমি চাবে আল্লাহর কাছে চাবে ওয়াইদা চান তাফাস তাইন বিল্লাহ আর যখন সাহায্য কামনা করবে আল্লাহর কাছে করবে না কোনো মাজারের কাছে করবে এই মুসলিম জাতি সালাতের মধ্যে অঙ্গীকার করছে আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি তোমার কাছে সাহায্য চাই সেই মুসলিম জাতি কেউ মাদারে গিয়ে সাহায্য চায় কেউ ইহুদি খ্রিস্টান গিয়ে সাহায্যের হাত দারাজ করে ধর্মীয় লাইনে মাদার রাজনৈতিক লাইনে হলো ইহুদি খ্রিস্টান এই হচ্ছে মুসলিম জাতির অবস্থা এইরকম মুসলিম জাতিকে আল্লাহ তারা সাহায্য করার কোন অঙ্গীকার করেন নাই আল্লাহ রাসুলাম বলছেন যখন তুমি সাহায্য কামনা করবে শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে সাহায্য যাবে কার কাছে সাহায্য যাবে ওয়ালাম আরো জেনে রাখো আন্নাল উম্মাতালো ইস্তামাত আলা যদি সমস্ত জাতি বিশ্ববাসী একাত্র হয় তোমার উপকার করার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাকা তাহলে সবাই মিলে অতটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তারা তোমার জন্য পূর্বের থেকে বরাদ্দ করে লিখেছেন লিখে রেখে দিয়েছেন এরপরে আবার বলছেন ওয়ালা আর যদি সমস্ত মানুষ একাত্র হয় তোমার ক্ষতি করার জন্য লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাতাবাহুল্লাহু আলাইকা সবাই মিলে তোমার অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের থেকে লিখে রেখেছেন রফিআতিল আকলাম জাফাতিল সুহুফ এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন কলম লিখে তুলে রাখা হয়েছে তোমার আমল নামা লিখে শুকিয়ে গেছে আর নতুন কোনো কিছু ওখানে যুক্ত হবে না ভাইয়েরা আমার পরিষ্কার সুনানে তিরমিজির দুই হাজার পাঁচশো ষোলো নম্বর হাদিস এমনি ভাবে আল্লাহ সুবাহ এরকম বলার পরে কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যুগে যুগে এরকম বড় বড় শক্তির বিরুদ্ধে আমি মুসলিম জাতিকে সাহায্য করেছি কোরআন থেকে ইতিহাস পড়ুন কোরআন বলছে কোরআন কোনো তাবিদের বই না এদের কেউ থাকলে আমার রুমের চাবি থাকলে কোরআনকে ছোট করে কম্পিউটারে ছোট করে তাবিজের সাইজ বানিয়ে গোটা কোরআনটাকে তাবিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের এই হুমায়ুন সব আছেন উনি এইখানে মহিলারা কাজ করে তাদের গলার থেকে এক বস্তা তাবিজ বের করছেন এমনি একটা বড় মাদুলি এর ভিতরের থেকে একটা মোটা বই বের হলো এই পুরোটা হচ্ছে কোরআন এই কোরআন পড়ার মতো কোনো অক্ষর নেই শুধু দাগ দাগ দেওয়া আর বোঝা যায় আরবি অক্ষর এই রকম ভাবে যারা কোরআনকে বিকৃত করে কোরআনের অংশকে কোরআনের অক্ষরগুলো ধ্বংস করে তাবিজে ঢুকিয়ে দিয়েছে এই জাতি এহুদি খ্রিস্টানদের চেয়ে বড় দুশ্মন আপনারা জানেন কোরআন তাবিজ দেখার জন্য আসে নাই কোরআন মুর্দার খাওয়ার জন্য আসে নাই মানুষ মরার পরে সঙ্গে সঙ্গে একদল শকুনেরা কোরআন নিয়ে হাজির হয়ে যায় মুর্দার খাওয়ার জন্য করে শকুনের গোষ্ঠী আবার হাজির হয় গরু খাওয়ার জন্য চল্লিশ দিন আবার হাজির হয় আর গরু খাওয়ার জন্য এই সমস্ত শকুনের দলেরা কোরআনটাকে ইসলামের মূল স্রোত থেকে সরিয়ে দিয়ে যেই কোরআন নাজিল করা হয়েছিল কোরআন দিয়ে বিশ্ব চলবে কোরআন দিয়ে দেশ চলবে এই কোরআন দিয়ে আল্লাহর নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন আবু দেশ পরিচালনা করেছেন অমর বিন খত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহান শাসন করেছেন এই কোরআন দিয়ে আজকে সেই কোরআনকে সব জায়গা থেকে বের করে দিয়ে তাবিজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভাইয়েরা আমার আল্লাহ নবী সাল্লাম বলেছেন মান আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহি যেই ব্যক্তি গলায় তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করলো আল্লাহর নবী আরো বলেছেন মানে আল্লাহ তামিমাতান ফাকাদ উক্কিলা ইলাইহি যে ব্যক্তি তাবিজ ঝুলায় তাকে তাবিজের উপরে নির্ভরশীল করে দেওয়া হয় ও তাবিজ লাগাইলে ভালো হবে তাবিজ সারলে জিলে ভূতে ধরবে ওরে কারণ ও ভূত বিশ্বাস করে ওরে ভূতে ধরবে কোন মমিনকে আমি ভূতের বিরুদ্ধে এত বয়ান দিলাম কই আমাকে ভূত হচ্ছে নাকি আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কোন ভূতিদার নাই কাউকে এটা মনে রাখবেন আপনি সকালে একবার আয়াতুল কৃষি পড়ুন সারা দিন আপনাকে শয়তান আর ভূত কিচ্ছু করতে পারবে না আবার সন্ধ্যার পরে মাগরিবের পরে একবার আয়াতুল কুর্সি পড়ুন ভূত আর দিন সব গোষ্ঠী শুদ্ধ কিছু ক্ষতি করতে পারবে না এখন ওদের ধরে কি জন্য ওদের ইমান ওই রকম আর বাস্তবে আপনি বলতে বাস্তবে ধরে বাস্তবে ধরে আমি বাস্তবে বলতেছি আল্লাহ রসুল বলেছেন মানে আল্লাহ মাতান যেই ব্যক্তি তাবিজ ঝুলাইবে ফকদ উকিলা হে ওকে তাবিজের উপর নির্ভরশীল করে দেওয়া হবে তাবিজ লাগাইলে ভালো হইবে না লাগাইলে ভুতে ধরবে ওরে নিয়ে শয়তানে খেলাবে শয়তানের ফুটবলে পরিণত করবে কারণ ও এই সবে বিশ্বাস করে ওর ইমানটা চলে গেছে তাবিজের উপরে আমাদের দেশে যারা তাবিজ লেখে সেই সমস্ত আলেমরা তারা সাধারণকে ধোকা দেয় বলে কি এটা এই তাবিজ না ওটা জাহিলি যুগে কুফুরি কালাম দিয়ে তাবিজ লেখতো সেই তাবিজ সম্পর্কে বলা হয়েছে আর আমরা যে তাবিজ লেখি ওটা কোরআন দিয়ে লেখি আমি ওই তাবিজ পূজারীদেরকে বলতে চাই তোমরা কোরআনের আয়াত দিয়ে লেখার পরিবর্তে কোরআনের নকশা দেখো বিসমিল্লাকে বানিয়েছো সাতশো ছিয়াশি সুরায় ফাতেহার নকশা সুরা বাকারার নকশা এমনকি চকবাজারের কতগুলো ব্যবসায়ী এই কোরআন ব্যবসায়ীরা কোরআন ছাপে তার মধ্যে পর্যন্ত বিভিন্ন সুরার নকশা দিয়েছে আর অনেক মানুষ ধোকা খায় যে নকশা তো কোরআনই আছে এই বেটা এই কোরআন আল্লাহ নবীর কোরআন না এই কোরআন চকবাজারের কোরআন এই চকবাজারের কোরআন ছাপানো সেইখানে কোরআনের গায়ে তাবিজের নকশা তুলে দেওয়া হয়েছে এই কোরআনগুলো বর্জন করবেন যেই সমস্ত কোরআনে তাবিজের নকশা দেওয়া আছে এই তাবিজের নকশাওয়ালা কোরআন কেউ কিনবেন না মানুষকে সাবধান করবেন আমি বলতে চাই তারপরে যারা কোরআনটাকে কম্পিউটারের মাধ্যমে ছোট করে এরকম ভাবে তাবিজে ঢুকিয়ে দিয়েছে তারা কি কোরআন করছে না কোরআন ধ্বংস করেছে এমনি ভাবে তাবিজের বই দেখুন ফেরাউন হামান নমরুদ এমনকি এই দেশে তাবিজ ব্যবসায়ী এক বড় পীর আছে চরমনাই পীর তাদের একটা তাবিজের বই আছে ওই তাবিজের বইতে লেখা আছে ফেরাউন নমরুদ হামান হামান নমরুদ ফেরাউন ঘুরে ঘুরে ইবলিস কয়েকবার ভালো করে জিকির করো এইভাবে তাবিজের বইতে লেখা আছে না পাইলে আমাকে ধরো তাহলে কিসের কোরআন দিয়ে তাবিজ লেখে এরা এরপরে আসুন আল্লাহর নবী সাল্লাম তাবিজ লেখেন নাই সাহাবাই কেরাম লেখেন নাই কোন সাহাবি হা হ্যাঁ, আব্দুল বিন মসউদ রাদিয়াল্লাহু একটা আছে নাবালেক শিশুরা যারা সুরায় নাচ ফালাক পড়তে পারত না এদের গলায় ওই সুরা লিখে ঝুলে দিত এরপরে বালে গলে পরে খুলে ফেলতো এই একটা হাদিস আছে তাহলে বোঝা যায় যারা পড়তে পারে নাই শিশু তাদের জন্য ওটা ছিল তারপরেও আল্লাহ নবীর সাহাবের এটাকে আর গ্রহণ করে অন্য কোনো সাহাবের গ্রহণ করেন নাই তাহলে বুঝা গেল এই তাবিজলারা এই কবজলারা যেভাবে উম্মতকে বুঝাচ্ছে কোরআন নাজিল হলো কেন মুর্দার খাওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে কেন তাবিজ দেখার জন্য শুনুন আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন কিসের জন্য কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য এই কোরআন এবার আল্লাহ বলছেন শুনো অতীতের ইতিহাস পড়ো কোরআন ইতিহাসের বই কিন্তু ইতিহাস আছে ইতিহাসের বই বলা ঠিক হবে না এমনি ভাবে কোরআনে দর্শন আছে তাই বলে দর্শনের বই বলা ঠিক হবে না কোরআন একটা আল্লাহর কালাম কোরআন কি কোরআন কি আল্লাহর কালাম আল্লাহর বাণী এর মধ্যে সব আছে ইতিহাস শুনুন এবার আল্লাহ বলছেন ও মমিনরা তোমরা বড় বড় শক্তি দেখে ভয় পাও শোনো আগের যুগেও আমি মমিনদেরকে বড় বড় শক্তির বিরুদ্ধে সাহায্য করেছি এবারে কমে নুহ সম্পর্কে আল্লাহ বলছেন ফাকাজ্জাবুহু নুহের জাতি কমে নুহ নুহ আলাহ সালামকে মিথ্যা মনে করলো আল্লাহ তারা বলছেন ফাআনজাই নাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকে আমি নূহ আলাইহিস মুক্তি দিয়েছি এবং তার সঙ্গে যারা নৌকায় আরোহণ করেছিল আমি তাদেরকে নাজাত দিয়েছি ওয়া কাফারু বিআয়াতিনা আর আমার আয়াতকে যারা কুফরি করেছে অস্বীকার করেছে আমি তাদেরকে পানিতে চুবিয়ে মেরেছি ইন্নাহুম কানু কমান আমিন ওরা ছিল অন্ধ আল্লাহর কালাম থেকে বিমুখ ছিল সুরায় আরাফ চৌষট্টি নম্বর আয়াত এমনি ভাবে আরাকায়াতে এক সূরা ইউনুসের 73 নম্বর আল্লাহ বলছেন ফাকাজ্জাবুহু ওরা আল্লাহর নবী নূহকে তাকযীব করেছে মিথ্যা বলে আখ্যায়িত করেছে ফানাজ্জাইনাহু আমান মাহু ফিল ফুলকে আমি নূহকে এবং তার সঙ্গীদেরকে যারা নৌকায় ছিল তাদেরকে মুক্তি দিয়েছি ওয়াজআলনাহুম খালায়েফা আমি তাদেরকে পৃথিবীর খেলাফত দান করেছি প্রতিনিধি বানিয়েছি কি পীর বানাইছিল নোয়াল সালাম পীর ছিলেন এই যে খলিফা পাওয়া গেছে ওরা বলে এই যে কোরআনে আছে খেলাফত কোরআনে বায়াত আছে আপনারা ধোকায় পড়ে যান আমিও তো বলি কোরআনে আছে কোরআনে খেলাফত আছে বায়াত আছে সবই আছে কিন্তু এটা পীর মুরিদির বায়াত না পীর মুরিদির খেলাফত নয় পড়ুন আল্লাহ বলছেন জালনাহুম খালাইফা আমি তাদেরকে খালায়েফ বানিয়েছি খলিফা বানিয়েছি ওয়াগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা আর যারা আমার আয়াতকে তাকযীব করেছে মিথ্যা বলে আখ্যায়িত করেছে আমি তাদেরকে ডুবিয়ে মেরেছি ফানজুর কাইফা কান আকিবাতুল মুনজারিন একটু ইতিহাস পড়ো ভালো করে দেখো সেই যারা মিথ্যাবাদী যারা কোরআনকে মিথ্যা বলেছিল আল্লাহর কালামকে যারা মিথ্যা সাব্যস্ত করেছিল তাদের পরিণতি কেমন হয়েছিল সুরা ইউনুসের তিয়াত্তর নম্বর আয়াত এমনি ভাবে কমে আদ আর একটা বড় জাতি আল্লাহ তারা বলছেন আমি তাদের উপরে বাতাস ঝড়ো হাওয়া দিয়েছি ঝড়ো হাওয়া দিয়ে তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিয়েছি এবং আখেরাদের শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে সুরায় ফুসফিলাতের ষোলো নম্বর আয়াত এমনি ভাবে কমে সামুদ সম্পর্কে আল্লাহ তারা বলছেন ইন্না আরসালনা আলাইহিম সাইহাতাম ওয়াহিদা আমি তাদের উপরে একটা বিকট আওয়াজ অবতীর্ণ করেছি পাকানু কা হাসিমিন একেবারে তাদেরকে ভুসির মতো করে দেওয়া হয়েছে বিকট এক আওয়াজ আসমান থেকে আল্লাহ তারা একটা আওয়াজ দিয়ে একটা ব্যাগের গর্জনিতে সব শেষ হয়ে যেতে পারে এমনি ভাবে এরা সুরায় কামার একত্রিশ নম্বর আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন ফামা কানা জওয়াব কৌমিহি ইব্রাহিম আলাই ইসলাম যখন তার জাতির সামনে হেদের দাওয়াত পেশ করলেন তার জাতি বলতে লাগলো তাকে আগুনে হত্যা করো অথবা আগুনে পুড়িয়ে দাও আল্লাহ তারা বলছেন কাফেরদের শক্তি ছিল অনেক বড় পোড়াবার মতো ক্ষমতা ছিল আল্লাহ বলছেন আমার নবীকে তারা পোড়াতে পারে না আমি সাহায্য করি যেখানে কাফের সেখানে দাঁড়াতে পারে না আল্লাহ বলছেন নার আল্লাহ তারা তাকে আগুন থেকে মুক্তি দান করেছেন ইন্নাফি এর মধ্যে মমিনদের জন্য নিদর্শন রয়েছে যারা সত্যিকার মমিন তাদের জন্য নিদর্শন আগুনের কোনো ক্ষমতা নাই আল্লাহর হুকুম ছাড়া মমিনদেরকে জ্বালাবার জন্য সেই প্রমাণ দিয়েছেন ইব্রাহিম আলাহ সালামকে দিয়ে সুতরাং এহুদি খ্রিস্টানদের কাছে যত রকমের মারণস্ত থাকুক না কেন মুসলিম জাতি আজকেও যদি সত্যিকার অর্থে একজন ইমামের নেতৃত্বে একজন গোটা বিশ্বের মুসলিম কাদের নেতৃত্বে দাঁড়িয়ে যায় এবং মুসলিম জাতি মোকাবেলা করে পৃথিবীর কোন শক্তি নাই মুসলিম জাতির সামনে দাঁড়াতে পারে একজন মোমিন দাঁড়িয়েছিল মাত্র একজন মমিন শাইখুল মুজাহিদিন ওসামা ইবনে লাদেন রাহমাহুল্লাহ তাল রহমাতান ওয়াসিআ একজন মমিনের ভয়ে থর থর করে কাঁপত সবসময় আপনারা দেখেছেন তার শাহাদতের পরে অনেক ইহুদি খ্রিস্টান একেবারে নির্লজ্জ হয়ে বলেছে এখন থেকে আরামে ঘুমাবো এতদিন পর্যন্ত আরামে ঘুমাইতে পারি নাই ওদের ঘুম হারাম হয়ে গিয়েছিল একজন মমিন যদি এরকম দাঁড়াতে পারে আজ যদি গোটা বিশ্বের মুসলিম জাতি ঐক্যবদ্ধ ভাবে সেই ভূমিকায় আসতো কাফেররা পালাবার জায়গা খুঁজে পেত না দুঃখের বিষয় হচ্ছে মুসলিম জাতির যারাই হকের পক্ষে নামে এই জাতির মধ্যে এহুদি খ্রিস্টানদের দালালরা তাদেরকে সন্ত্রাসী বলে জঙ্গিবাদী বলে তারা আখ্যায়িত করা শুরু করে দেয় আমার ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ফারাক না বিকুমল বাহরা মৌসালাম সম্পর্কে বলছেন যে মুসার ইতিহাস পড়ো তাকে আমি সাহায্য করেছি বাহরা আমি তাদের জন্য তোমাদের জন্য আমি নদীকে দুভাগ করে দিয়েছি পানি দুই দিকে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে মুসা আলাইহিস সালাম মাঝখান দিয়ে চলে গেছেন ফানজাই নাকুম আমি তোমাদেরকে মুক্তি দিয়েছি ওয়াগরাকনা আলা ফিরাউনা ফিরাউন এবং তার দলবলকে ধ্বংস করে দিয়েছি ওয়ান্তুম তানজুরুন তোমরা তা প্রত্যক্ষ করছিলে সূরা বাকারার পঞ্চাশ নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ এবারে আমাদের নবী সম্পর্কে বলছেন এতক্ষণ পর্যন্ত অন্য অন্য জাতি অন্য নবীদেরকে সাহায্য করেছে তা শুনেছ এবারে শোনো মুসলিম জাতি তোমাদের নবী মোহাম্মদ সাল্লামকে আল্লাহ সাহায্য করেছেন আল্লাহ আনফালের বলছেন ইখরিজুকা যখন কাফেররা মকর করছিল চক্রান্ত করছিল ষড়যন্ত্র করছিল আপনার ব্যাপারে আপনাকে হয়তো বন্দি করে ফেলবে অথবা হত্যা করবে অথবা আপনাকে বের করে দিবে তারা এই চক্রান্ত করছিল আর আল্লাহ বলছিল করু না আর তারা মকর করছিল ষড়যন্ত্র করছিল ওয়াম করুল্লাহ আল্লাহ তাদের সঙ্গে তদ্বির করছিলেন আল্লাহ খাইরুল কিন আল্লাহ বলছেন সবচেয়ে উত্তম তদ্বিরকারী পরিকল্পনা গ্রহণকারী কে আল্লাহ বলছেন তারাও পরিকল্পনা গ্রহণ করছে আর আল্লাহ পরিকল্পনা নিচ্ছেন আল্লাহ উত্তম পরিকল্পনা গ্রহণকারী এক মোট ধুলা মেরে ওদের মাঝখান দিয়ে চলে গেলেন কাফেররা মিলে কিছুই করতে পারলো না সাহায্য করা মালিককে এরপরে আল্লাহ সুবাহ সুরা আল ইমরানের একশো তেইশ নাম্বারাতে বলছেন ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আল্লাহ তারা তোমাদেরকে বদলে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে খুবই দুর্বল খুবই অসহায় ছিলে সেই অবস্থা আল্লাহ তোমাদের সাহায্য করেছেন ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবে এখন তোমরা অনেক শক্তিশালী এখন তোমরা দেড়শো কোটি মুসলিম জাতি তোমাদের ভয় নেই আল্লাহ তাআলা আরো বলছেন তোমাদের সং সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আমি বিচার করি না তোমাদের সংখ্যাগরিষ্ঠ ছিল এক যুদ্ধে হোনাইনের যুদ্ধে আল্লাহ তারা সে কথাও তুলে ধরেছেন হোনাইনের যুদ্ধে মক্কা বিজয়ের পরে শোনা গেল হাওয়াজেন গোত্র তীর নিয়ে তৈরি হচ্ছে মুসলিম জাতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম সাহাবা একরামদের রওনা করলেন তিরিশ হাজার মুসলিম সেনা এবারে সাহাবা একরাম খুব খুশি লঘিষ্ঠতার কারণে আমাদের সংখ্যা কমের কারণে আমরা এই যুদ্ধে পরাজিত হব না যখনই সেই ময়দানে গেল এমন ভাবে আক্রমণ করলো কাফেররা মুসলিম জাতি ভেঙ্গে পড়লো সংখ্যা সংখ্যার সংখ্যার অহমিকা সংখ্যার গৌরব ভেঙ্গে পড়লো এবারে আল্লাহ নবী একা হয়ে পড়লেন এখন শক্তি সংখ্যার শক্তি নাই এবারে আল্লাহ আবার ডাক তাল এবাদ আল্লাহ হে আল্লাহর বান্দারা আমার কাছে চলে আসো আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো এবারে সাহাবা কেরাম চলে আসলেন প্রচন্ড যুদ্ধ হলো আল্লাহ তালা সেই যুদ্ধে মুসলিমদেরকে বিজয় দান করলেন কোরআনের সুরায় তবার পঁচিশ এবং ছাব্বিশ নামাজ বলছে লাকাদ নাসরাকুমুল্লাহ ফি মাওয়াতিনা কাসীরা আল্লাহ তোমাদেরকে অনেক অনেক জায়গায় বিজয় দান করেছে ওয়াইয়ামা হুনাইনিন বিশেষ করে হুনাইনের যুদ্ধে হুনাইনের যুদ্ধে যখন তোমাদের সংখ্যা আধিক্যতা সংখ্যাগরিষ্ঠতা তোমাদেরকে আনন্দিত করেছিল খুশি করেছিল ফালাম তুগনি আনকুম সেই আ তোমাদের সেই সংখ্যাগরিষ্ঠতা কোনো কাজে আসে নাই উপকারে আসে নাই অদকাত আলাই কুমুল আরো বিমা রহবাত এমনকি জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও তোমাদের উপরে জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল সুম্মা অল্লাই তো মুদবিরিন তোমরা পিঠ ফিরে পালাতে শুরু করেছিলে সব পালিয়ে গিয়েছিলে এক আল্লাহর নবী দাঁড়িয়েছিলেন যুদ্ধের ময়দানে একা আছেন আনান নবীউলা কাজিব আন আব্দুল মুত্তালিব আমি সত্য নবী আমি আব্দুল মুত্তালের বংশধর আমি পালাবার নবী নই একা দাঁড়িয়ে আছেন যেই সমস্ত লোকেরা বলে যাহাদের কোনো দরকার নেই যুদ্ধের দরকার নেই যেই যুদ্ধ আল্লাহ রসুল করেছেন যেই যুদ্ধ কোরআনে আছে যেই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আল্লাহ নবী একা চ্যালেঞ্জ করছেন সেই যুদ্ধকে তারা অস্বীকার করবে তারা কোরআনকে অস্বীকার করছে হাদিসকে অস্বীকার করছে আল্লাহ নবীর জাহাজকে অস্বীকার করছে অনেক আছে যারা জেহাদের নাম শুনলে তাদের কপালে ভাত পড়ে যায় এমনকি ইসলামের দাওয়াতের কাজ করে তারাও জেহাদের নাম শুনতে পারে না আমি তাদের পরিষ্কার বলেই বলে দেই জেনে রাখো আল্লাহর নবী যুদ্ধ করেছেন সাতাইশটা যুদ্ধের কমান্ডার ইন চিফে দায়িত্ব পালন করেছেন বদরে যুদ্ধ করেছেন অহদে যুদ্ধ করেছেন খন্দকে যুদ্ধ করেছেন হোনাইনে যুদ্ধ করেছেন প্রভুকে যুদ্ধ করেছেন আল্লাহর নবীর জেহাদ কোরআনে আছে হাদিসে আছে আল্লাহ তারা নিজে নাজিল করেছেন এই কোরআন যতদিন পর্যন্ত থাকবে অতদিন পর্যন্ত জেহাদ থাকবে আল্লাহর নবীর হাদিস যতদিন পর্যন্ত থাকবে অতদিন পর্যন্ত জাহাজ থাকবে এই জাহাজকে যারা স্বীকার করবে জাহাজকে যারা ঘৃণা করবে জাহাজকে যারা অপছন্দ করবে সে এহুদি হতে পারে খ্রিস্টান হতে পারে কোনো মুসলিম হতে পারে না ভাইরা আমার আল্লাহ সুবাহ এরপরে বলছেন সব পালিয়ে গেছে একা নবী দাঁড়িয়ে আছেন এরপরে আল্লাহ বলছেন সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন এরপরে আল্লাহ তাআলা নবীর উপরে এবং মুমিনদের উপরে শান্তি বর্ষণ করেছেন ওয়া আনজালা জুনুদাল লাম তারাওহা এরপরে আল্লাহ তাআলা এমন একদল সেনা পাঠালেন যাদেরকে তোমরা দেখো নাই ওয়া আযাবাল্লাযিনা কাফারু আল্লাহ তাআলা কাফেরদেরকে শাস্তি বিধান করেছেন ওয়া দালিকা জাযাউল কাফিরিন এটাই হচ্ছে কাফের কাফেরদের পাওনা শাস্তি এটা কাফেরদের পাওনা শাস্তি যদি মমিনরা সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে আল্লাহ বলছেন কাফেরদের পাওনা শাস্তি যেমন আদায় করতে প্রস্তুত রয়েছে এবারে শুনুন বিজয় শুধু আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ বলছেন সুরায় আল ইমরান একশো ছাব্বিশ নম্বর আয়াতে অমা জালাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়ালি তাতমাইন্না কুলুবাকুম বিহি ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম ওয়ামান নাসরু সাহায্য কারো পক্ষ থেকে আসতে পারে না কারো পক্ষ থেকে আশা করো না এহুদি না খ্রিস্টান না নেতা নেত্রী নয় অমান নাসরু কোনো সাহায্য কারো থেকে পাওয়া যাবে না ইল্লা মিন ইন্দিল্লাহিল আজিজুল হাকিম মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে ছাড়া সাহায্য করতে আসবে এমনি ভাবে সুরা আনফালে দশ একই কথা বলা হয়েছে তবে শর্ত একটাই সুরা হজের চল্লিশ আল্লাহ বলছেন আল্লাহ তারা সাহায্য করবেন তাদেরকে যারা আল্লাহকে সাহায্য করবে কাকে সাহায্য করবে আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দিনকে সাহায্য করা এমনি ভাবে আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন আজকে তোমরা আল্লাহর দিনকে সাহায্য করছো না বিধায় আল্লাহ তোমাদের সাহায্য করছেন না কোরআনে পরিষ্কার বলা হয়েছে তোমরা যদি আল্লাহর সাহায্য করো ইয়ংসুরকুম আল্লাহ তোমাদের সাহায্য করবেন ওই সাব্বিতাক দামাকুম আল্লাহ তোমাদের পাকে শক্ত রাখবেন দৃঢ় রাখবেন তোমাদের পা ফসকে যাবে না তোমাদের পা পিছনে যাবে না না তোমাদের দৃঢ় পদে রাখবেন কে সুরা মোহাম্মদের সাত নম্বর আয়াত এরপরে বলবেন যে আপনি আমি না করলে অসুবিধা আছে কিনা আল্লাহ তারা সে কথা বলে দিয়েছেন সৌরায়ত মায়দা চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন আজুহাল্লাদিন আমানু হে ইমানদারগণ জেনে রাখো মাইয়ার তাদ্দামিন কুমান দিনহি তোমাদের যদি কোনো ব্যক্তি আল্লাহর দিন থেকে মুরতাদ হয়ে যায় আল্লাহ দিন ত্যাগ করে দেয় এতে আল্লাহর কিছু আসে যায় না ফাসাউফায়াতিল্লাহ হবে কৌমিন জেনে রাখো আল্লাহ তারা তোমাদের ধ্বংস করে দিয়ে এমন এক জাতি সৃষ্টি করবেন ইউহিব্বুহুম যাদেরকে আল্লাহ ভালোবাসবেন ওই ইউহিব্বু নাহু তারা আল্লাহকে ভালোবাসবে আজিল্লাতিন আলাল মুমিনিন তার মুমিনদের উপর হবে নই আইজ্জাতিন আল কাফিরিন কাফেরদের বিরুদ্ধে হবে কঠোর ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা তারা জিহাদ করবে কি করবে জিহাদ আছে কিনা এই জিহাদকে যারা অস্বীকার করে সে যত বড় নামাজি হোক না কেন যত বড় দিনদার দাবি করুক না কেন যত বেশি অভিফ আদায় করুক না কেন যত নামাজ রোজা করুক না কেন সে ব্যক্তি মুসলিম হতে পারে আল্লাহ তালা বলছেন ইউ জাহিদুনা ফি সাবিলিল্লাহি ওরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে লায়েম তারা কোনো তিরস্কারকারী তিরস্কারকে ভৎসনাকে তারা পরোয়া করবে না দুনিয়া একদিকে চলে যাবে দুনিয়া তাদেরকে জঙ্গিবাদ বলবে সন্ত্রাসী বলবে যাই বলুক না কেন তারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে যাবে কোনো পরোয়া তারা করবে না আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে সুরায় মায়াদার চুয়ান্ন নম্বর আয়াতে এমনি ভাবে আল্লাহ তালা সুরায় মোহাম্মদের আটত্রিশ নম্বরাতে বলছেন যদি তোমরা পিছনে ফিরে যাও আল্লাহর দিনের জন্য তৈরি না হও আল্লাহ তালা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন একদল মানুষ সৃষ্টি করবেন যারা তোমাদের মতো হবে না কোরআনের সুরায় তবার উনত্রিশ নম্বর আল্লাহ বলছেন ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলিমা যদি তোমরা আল্লাহ আল্লাহর দিনের জন্য বের হয়ে না যাও আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে না যাও আল্লাহ বলছেন আজাবান আলিমা তোমাদেরকে মর্মান্ত শাস্তি দিবেন ওয়াস্তাবদিল কমান গায়রাকুম তোমাদের পরিবর্তে আল্লাহ অন্য জাতি সৃষ্টি করবেন ওলা তাদুর শাইআ এতে তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর কোনো কিছু বিগ্রহতে পারবে না আল্লাহ আলা কুল্লি সাইন কাদির এমনি ভাবে আমাদেরকে মনে রাখতে হবে আজকে আমাদের বিজয়ের পথে আড়াল কি জিনিস সেগুলো আলোচনা করছিলাম বিজয়ের জন্য আমাদের আড়াল হচ্ছে আরো একটা বড় জিনিস হব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত দুনিয়ার প্রতি ভালোবাসা মৃত্যুকে আল্লাহর জন্য জীবন দেওয়াকে অপছন্দ করা আল্লাহ তারা বলছেন সুরায় তবার আটত্রিশ নম্বর আয়াতে ইয়া আজ্জুহাল্লাদিন আমানু হে ইমানদারগণ মা আলাকুম ইদা কিল আলাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম আরদ তোমাদের কি হলো যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হতে বলা হয় আল্লাহর রাস্তায় বের হওয়া বলতে কি এই গাঠি নিয়ে বের হওয়া বলতে নাকি না কি মুসিবত আল্লাহ রাস্তায় বের হওয়া আমাদের পরিষ্কার হতে হবে ইসলামের পরিভাষাগুলো পর্যন্ত চুরি করা হচ্ছে এই চোরেরা এই চোরেরা খালি ইহুদি খ্রিস্টানদের সাহায্যই করছে না এই চোরগুলো ইসলামের মৌলিক পরিভাষাগুলোকে পরিবর্তন করে ফেলছে আল্লাহর রাস্তায় বের হওয়া বলতে এই বের হওয়া কোরআন পড়ো কোরআন মিলাও এই বের হওয়া কিসের বের হওয়া আল্লাহ বলছেন ইল্লা তানফিরু ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি তোমাদের কি হলো আল্লাহর রাস্তায় যখন বের হতে বলা হয় তোমরা ইসাকাল তুমি আরদে জমিনকে জড়িয়ে ধরো ব্যাপারটা কি আর বিল হায়াতি দুনিয়া মিনাল আখেরা তোমরা কি আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে জেনে রাখো ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখেরা ইল্লা কলিল আখেরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা সামান্যই মাত্র আমরা ইনশাল্লাহ এখান থেকে জন্য আলোচনা করবো ইনশাআল্লাহ যেহেতু সময় বেশি হয়ে যায় সবসময়ের জন্য আপনারা নিয়মিত আসবেন আগে আসবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে কেন মুসলিম জাতি আজকে ধ্বংস হচ্ছে কেন মুসলিম জাতি মার খাচ্ছে অনেকের ইমান দুর্বল তারা ভাবে বোধে আল্লাহ নাই আল্লাহ থাকলে কেন সাহায্য করে না আল্লাহ আমাদেরকে কেন দেখেন না এই বেটা আল্লাহর সাহায্য আসার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন কোরআন থেকে সেই বিষয়গুলো আলোচনা করা হচ্ছে আল্লাহর সাহায্য কেন আসে না বাধাটা কোন জায়গায় তার কিছু আলোচনা করা হলো আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করুন আমিন وصلى الله تعالى على نبينا محمد وآله وصحبه أجمعين